এই সঞ্চিত রক্তের বিনিময় কিনে দাও বঞ্চিত মানুষের অধিকার ওই নিন্দিত শাসকের মসনদ ভেঙে নন্দিত শোষিতের সরকার এই সঞ্চিত রক্তের বিনিময় কিনে দাও বঞ্চিত মানুষের অধিকার ওই নিন্দিত শাসকের মসনদ ভেঙে গড় নন্দিত শোষিতের সরকার এই সঞ্চিত রক্তের বিনিময় কিনে দাও বঞ্চিত মানুষের অধিকার ওই নিন্দিত শাসকের মসনদ ভেঙে গড় নন্দিত শোষিতের সরকার যদি শান্তি চাও যদি মুক্তি চাও যদি শান্তি চাও যদি মুক্তি চাও যদি শান্তি চাও যদি মুক্তি চাও তবে জীবনের মায়া ভুলে যাও যদি কান ফিরাও তবে শুনতে পাবে যদি কান ফিরাও তবে শুনতে পাবে সব হারা জননীর হাহাকার এই সঞ্চিত রক্তের বিনিময় কিনে দাও বঞ্চিত মানুষের অধিকার ওই নিন্দিত শাসকের মসনদ ভেঙে গড় নন্দিত শোষিতের সরকার এই সঞ্চিত রক্তের বিনিময় কিনে দাও বঞ্চিত মানুষের অধিকার ওই নিন্দিত শাসকের মসনদ ভেঙে গড় নন্দিত শোষিতের সরকার হাত গুটিয়ে আর বসে থাকার সময় যে তোমার নাই তোমার দিকে চেয়ে রক্ত নদী বয়ে এখনো বলছে ওরা বাঁচতে চাই হাত গুটিয়ে আর বসে থাকার সময় যে তোমার নাই তোমার দিকে চেয়ে রক্ত নদী বয়ে এখনো বলছে ওরা বাঁচতে চাই হাত গুটিয়ে আর বসে থাকার সময় যে তোমার নাই তোমার দিকে যে রক্ত নদী বয়ে এখনো বলছে ওরা বাঁচতে চাই যদি বাঁচতে চাও যদি আজাদি চাও যদি বাঁচতে চাও যদি আজাদি চাও যদি বাঁচতে চাও যদি আজাদি চাও তবে সতা ভুলে যাও সতা ভুলে যাও যদি ভেবে দেখো তুমি এ বিশ্বভূমি ভেবে দেখো তুমি এ বিশ্বভূমি ভেবে দেখো তুমি এ বিশ্বভূমি তোমার দিকে চেয়ে বেকারা এই সঞ্চিত রক্তের বিনিময় কিনে দাও বঞ্চিত মানুষের অধিকার ওই নিন্দিত শাসকের মসনাদ ভেঙে গড় নন্দিত শোষিতের সরকার এই সঞ্চিত রক্তের বিনিময় কিনে দাও বঞ্চিত মানুষের অধিকার ওই নিন্দিত শাসকের মসনদ ভেঙে গড় নন্দিত শোষিতের সরকার আর কোন দেরি নয় পিছে ফেলে সব ভয় সামনে আগাও শুধু সামনে সামনে আল্লাহ আকবার বুকে জোশ দুর্বার দীপ্ত সাহস তুমি রাখো মনে আর কোনো দেরি নয় পিছে ফেলে সব ভয় সামনে আগাও শুধু সামনে সামনে আল্লাহু আকবার বুকে জোশ দুর্বার দীপ্ত সাহস তুমি রাখো মনে যদি শাহাদাত চাও যদি জান্নাত চাও যদি শাহাদাত চাও যদি জান্নাত চাও যদি শাহাদাত চাও যদি জান্নাত চাও তবে দুনিয়াকে ভুলে যাও এই পরাধীন পৃথিবী করতে স্বাধীন পরাধীন পৃথিবী করতে স্বাধীন চানবাজ মুজাহিদ দরকার এই সঞ্চিত রক্তের বিনিময় কিনে দাও বঞ্চিত মানুষের অধিকার ওই নিন্দিত শাসকের মসনদ ভেঙে গড় নন্দিত শোষিতের সরকার এই সঞ্চিত রক্তের বিনিময় কিনে দাও বঞ্চিত মানুষের অধিকার ওই নিন্দিত শাসকের মসনদ ভেঙে গড় নন্দিত শোষিতের সরকার এই সঞ্চিত রক্তের বিনিময় কিনে দাও বঞ্চিত মানুষের অধিকার ওই নিন্দিত শাসকের মসনদ ভেঙে গড় নন্দিত শোষিতের সরকার নন্দিত শোষিতের সরকার নন্দিত শোষিতের সরকার নন্দিত শোষিতের সরকার নন্দিত শোষিতের সরকার